যেসব কারণে রোজা ভাঙা যায় রোগীর রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে গর্ভবতী মায়ের সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে শিশু সন্তানের জন্য মায়ের বুকের দুধ না পাওয়ার ক্ষতির আশঙ্কায় মহিলাদের হায়েজ নেফাজের সময় যদি কোনো লোক আটচল্লিশ মাইলের বেশি দূরের কোনো জায়গায় ভ্রমণ করার নিয়তে বের হয় এবং সে জায়গায় পনেরো দিনের কম সময় অবস্থান করার নিয়ত করে তাহলে তার সফর শুরু থেকে উক্ত স্থানে অবস্থানকাল এবং ঘরে ফেরার পূর্ব পর্যন্ত দিনগুলোতে রোজা ভাঙা যায় যাচ্ছে তবে এসব কারণে রোজা ভাঙা হলে পরবর্তী রোজার মাস আসার আগেই কাজা রোজা আদায় করতে হবে এলো মাহে রমজান ওহে মুসলমান হাসছে গগন হাসছে পাতাল গাইছে পাখি গান এলো মাহে রমজান ওহে মুসলমান হাসছে গগন হাসছে পাতাল গাইছে পাখি গান এলো মাহে রমজান ওহে মুসলমান হাসছে গগন হাসছে পাতাল গাইছে পাখি গান মাহে রমজান এলো আবার একটি বছর ঘুরে নাচ ছেড়ে ধাম দুল ছেড়ে দয় প্রাণটাই উজাড় করে মাহে রমজান এলো আবার একটি বছর ঘুরে নাচ ছেড়ে ধাম দুল ছেড়ে দয় প্রাণটাই উজাড় করে মাহে রমজান এলো আবার একটি বছর ঘুরে নাচ রে ধাম দুলছে হৃদয় প্রাণটা উজাড় করে পথ হারা লোক পথ পেয়েছে পে আল কোরআন ওহে মুসলমান এলো মাহে রমজান ওহে মুসলমান হাসছে গগন হাসছে পাতাল গাইছে পাখি গান এলো মাহে রমজান ওহে মুসলমান হাসছে গগন হাসছে পাতাল গাইছে পাখি গান এলো মাহে রমজান ওহে মুসলমান হাসছে গগন হাসছে পাতাল গাইছে পাখি গান দুঃখী জনের দুঃখ মোরা নেব রে ভাগ করে রমজানেরই বরকত মোরা সবাই পাবো রে দুঃখী জনের দুঃখ মোরা নেবো রে বাকরে রে রমজানেরই বরকত মোরা সবাই পাবো রে দুঃখী জনের দুঃখ মোরা নেবো রে বাকরে রে রমজানেরই বরকত মোরা সবাই পাবো রে সবার মাঝে নিয়ে এলাম রমজানের পেগম ওহে মুসলমান এলো মাহে রমজান ওহে মুসলমান হাসছে গগন হাসছে পাতাল গাইছে পাখি গান এলো মাহে রমজান ওহে মুসলমান হাসছে গগন হাসছে পাতাল গাইছে পাখি গান এলো মাহে রমজান ওহে মুসলমান হাসছে গগন হাসছে পাতাল গাইছে পাখি গান এলো মাহে রমজান ও হে মুসলমান হাসছে গগন হাসছে পাতাল গাইছে পাখি গান এলো মাহে রমজান ও হে মুসলমান হাসছে গগন হাসছে পাতাল গাইছে পাখি গান